নবসুরের গানে শান্তিরাও ভানে নবসুরের গানে শান্তিরাও ভানে নবসুরের গানে শান্তিরাও ভানে এগিয়ে যাবে এই কাফেলা এগিয়ে যাবে এই কাফেলা এগিয়ে যাবে এই কাফেলা পেরিয়ে সব বাধা বয় দূর যায় দূর যায় আমরা শিল্পী দূর যায় দূর যায় দূর যায় আমরা শিল্পী দূর যায় আমরা শিল্পী দূর যায় দূর যায় বিসমিল্লাহ রহমান রহিম চতুর্দিকে পাপ আর পঙ্কিলতার সয়লাবে ভেসে চলছে আজকের সমাজ অপসংস্কৃতির বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে প্রতিটি ঘরে ঘরে বিশেষ করে অপসংস্কৃতির ধারক বাহক পশ্চিমা গোষ্ঠী এবং তাদের মদতপুষ্ট দেশীয় গাদ্দারের দল টার্গেট করে বেছে নিয়েছে মুসলিম উম্মার তরুণ প্রজন্মকে সেই অপসংস্কৃতির বেড়াজালে আবদ্ধ হয়ে মুসলিম উম্মাহ ভুলে যেতে বসেছে নিজেদের তাহজিব তামাদ্দুন পাপের সাগরে ডুবে যাচ্ছে প্রতিনিয়ত এহনো পরিস্থিতিতে সুস্থ সংস্কৃতির সূর্য ঝান্ডা নিয়ে এগিয়ে চলেছে এক দুর্জয় কাফেলা বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দুর্জয় শিল্পী গোষ্ঠী জয় শিল্পী গোষ্ঠী শুনুন দুর্জয় শিল্পী গোষ্ঠীর নতুন পরিবেশনা মহান তুমি মহান তুমি মহান তুমি